করেন كيف কিরূপে তারা তোমাদের উপর জয়ী হলে তোমাদের আত্মীয়তার ও অঙ্গীকারে কোনো মর্যাদা দেবে না তারা মুখে তোমাদের সন্তুষ্ট করে কিন্তু তাদের অন্তঃসমূহ তা অস্বীকার করে আর তাদের অধিকাংশ প্রতিশ্রুতি ভঙ্গকারী اشتروا তারা আল্লাহর আয়াতসমূহ নগণ্য মূল্যে বিক্রয় করে অতপর লোকদের নিবৃত রাখে তার পথ থেকে তারা যা করে চলছে তা অতি নিকৃষ্ট তারা মর্যাদা দেয় না কোন মুসলমানের ক্ষেত্রে আত্মীয়তার আর না অঙ্গীকারের আর তারাই সীমা লঙ্ঘনকারী অবশ্যই তারা যদি তওবা করে নামাজ কায়েম করে আর জাকাত আদায় করে তবে তারা তোমাদের দিনই ভাই আর আমি বিধানসমূহে জ্ঞানী লোকদের জন্য সবিস্তারে বর্ণনা করে থাকি فقاتلوا أئمة الكفر إنهم لا أيمان لهم لعلهم ينتهون আর যদি ভঙ্গ করে তারা তাদের শপথ প্রতিশ্রুতির পর এবং বিদ্রুপ করে তোমাদের দিন সম্পর্কে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 শান্ত করবেন এবং তাদের মনের ক্ষোভ দূর করবেন আর আল্লাহ যার প্রতি ইচ্ছা ক্ষমাশীল হবেন আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় أم حسبتم أن تتركوا ولما يعلم الله الذين جاهدوا منكم ولم يتخذوا من ولم يتخذوا من دون الله ولا رسوله ولا المؤمنين وليجة والله خبير بما تعملون তোমরা কি মনে করো যে তোমাদের ছেড়ে দেওয়া হবে এমনি যতক্ষণ না আল্লাহ জেনে নেবেন তোমাদেরকে যুদ্ধ করেছে এবং কে আল্লাহ তার রসুল ও মুসলমানদের ব্যতীত অন্য কাউকে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করা থেকে বিরত রয়েছে আর তোমরা যা করো সে বিষয়ে আল্লাহ সবিশেষ অবহিত ما كان للمشركين أن يعمروا مساجد الله شاهدين على أنفسهم بالكفر أولئك حبطت أعمالهم وفي النار هم خالدون মুশ্রিকরা যোগ্যতা রাখে না আল্লাহর মসজিদ আবাদ করার যখন তারা নিজেরাই নিজেদের কুফরির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 আপনি কেন তাদের অব্যাহতি দিলেন যে পর্যন্ত না আপনার কাছে পরিষ্কার হয়ে যেত কারা সত্যবাদী এবং জেনে নিতেন মিথ্যাবাদীদের আল্লাহ রোজ কেয়ামতের প্রতি যাদের ইমান রয়েছে তারা মাল ও যান দ্বারা জিহাদ করা থেকে আপনার কাছে অব্যাহতি কামনা করবে না আর আল্লাহ সাবধানীদের ভালো জানেন إنما يستأذنك الذين لا يؤمنون بالله واليوم الآخر وارتابت قلوبهم وارتابت قلوبهم فهم في ريبهم يترددون ولو أرادوا الخروج لأعدوا له عدة لأعدوا له عدة ولكن كره الله بعاثهم فثبطهم فثبطهم وقيل اقعدوا مع القاعدين নিঃসন্দেহে তারাই আপনার কাছে অব্যাহতি চায় যারা আল্লাহ রোজ কেয়ামতে ইমান রাখে না এবং তাদের অন্তর সন্দেহগ্রস্ত হয়ে পড়েছে সুতরাং সন্দেহের আবর্তে তারা ঘুরপাক খেয়ে চলছে আর যদি তারা বের খাবার সংকল্প নিত তবে অবশ্যই কিছু সরঞ্জাম প্রস্তুত রাখত কিন্তু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 আপনাকে দোষারোপ করে এর থেকে কিছু পেলে সন্তুষ্ট হয় এবং না পেলে বিক্ষুব্ধ হয় কতই না ভালো হতো যদি তারা সন্তুষ্ট হতো আল্লাহ ও তার রসুরের উপর এবং বলতো আল্লাহ আমাদের জন্য যথেষ্ট আল্লাহ আমাদের দেবেন নিজ করুণায় এবং তার রসুলও আমরা শুধু আল্লাহকেই কামনা করি والمؤلفة قلوبهم وفي الرقاب وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم জাকাত হল কেবল ফকির মিসকিন জাকাত আদায়কারী ও যাদের চিত্ত আকর্ষণ প্রয়োজন তাদের হক এবং তা দাস মুক্তির জন্য ঋণগ্রস্তদের জন্য আল্লাহর পথে জিহাদকারীদের জন্য এবং মুসাফিরদের জন্য এই হল আল্লাহ নির্ধারিত বিধান আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় ومنهم الذين يؤذون النبي ويقولون هو أذن قل أذن خير لكم يؤمن بالله ويؤمن للمؤمنين ورحمة للذين آمنوا منكم والذين يؤذون رسول الله لهم عذاب أليم আর তাদের মধ্যে কেউ কেউ নবীকে ক্লেশ দেয় এবং বলে এ লোকটি তো কান সর্বস্ব আপনি বলে দিন কান হলেও তোমাদেরই মঙ্গলের জন্য আল্লাহর উপর বিশ্বাস রাখে এবং বিশ্বাস রাখে মুসলমানদের কথার উপর বস্তুত তোমাদের মধ্যে যারা ইমানদার তাদের জন্য তিনি রহমত বিশেষ আর যারা আল্লাহ রসুলের প্রতি কুৎসা রচনা করে তাদের জন্য রয়েছে বেদনাদায়ক আজাব يحلفون بالله لكم ليرضوكم والله ورسوله أحق أن يرضوه إن كانوا مؤمنين তোমাদের সামনে আল্লাহর কসম খায় যাতে তোমাদের রাজি করাতে পারে অবশ্য তারা যদি ইমানদার হয়ে থাকে তবে আল্লাহকে এবং তার রসুলকে রাজি করা অত্যন্ত জরুরি তারা কি একথা জেনে নেয়নি যে আল্লাহর সাথে এবং তার রসুলের সাথে যে মোকাবিলা করে তার জন্য নির্ধারিত রয়েছে দোজক তাতে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 তোমরা কখনো আমার সাথে বেরোবে না এবং আমার পক্ষ হয়ে কোন শত্রুর সাথে যুদ্ধ করবে না তোমরা তো প্রথমবারে বসে থাকা পছন্দ করেছ কাজেই পেছনে পড়ে থাকা লোকদের সাথে বসে থাকো ولا تصل على أحد منهم مات أبدا ولا تقم على قبره إنهم كفروا بالله ورسوله وماتوا وهم فاسقون আর তাদের মধ্য থেকে কারো মৃত্যু হলে তার উপর কখনো নামাজ পড়বেন না এবং তার কবরে দাঁড়াবেন না তারা তো আল্লাহর প্রতি অস্বীকৃতি জ্ঞাপন করেছে এবং রসুলের প্রতিও বস্তুত তারা নাফরমান অবস্থায় মৃত্যুবরণ করেছে ولا تعجبك أموالهم وأولادهم إنما يريد الله أن يعذبهم الدنيا وتزهق أنفسهم وهم كافرون আর বিস্মিত হয়েও না তাদের ধন সম্পদ ও সন্তান সন্ততির দরুন আল্লাহ তো এই চান যে এসবের কারণে তাদেরকে আজাবের ভেতরে রাখবেন দুনিয়ায় এবং তাদের প্রাণ নির্গত হওয়া পর্যন্ত যেন তারা কাফিরই থাকে وإذا أنزلت سورة أن آمنوا بالله وجاهدوا مع رسوله استأذنك أولو الطول منهم وقالوا ذرنا نكن مع القاعدين আর যখন নাজিল হয় কোন সুরাজে তোমরা ইমান আনো আল্লাহর উপর তার রসুলের সাথে একাত্ম হয়ে তখন বিদায় কামনা করে তাদের সামর্থ্যবান লোকেরা এবং বলে আমাদের অব্যাহতি দিন যাতে আমরা নিষ্ক্রিয়ভাবে বসে থাকা লোকদের সাথে থেকে যেতে পারি رضوا بأن يكونوا مع الخوالف وطبع على قلوبهم فهم لا يفقهون لكن الرسول والذين آمنوا معه جاهدوا بأموالهم وأنفسهم وأولئك لهم الخيرات وأولئك هم المفلحون তারা পেছনে পড়ে থাকা লোকদের সাথে থেকে যেতে পেরে আনন্দিত হয়েছে এবং মোহর এঁটে দেয়া হয়েছে তাদের অন্তঃসমূহের উপর বস্তুত তারা বোঝে না কিন্তু রসুল এবং সেসব লোক যারা ইমান এনেছে তার সাথে তারা যুদ্ধ করেছে নিজেদের যান ও মালের দ্বারা তাদেরই জন্য নির্ধারিত রয়েছে কল্যাণসমূহ এবং তারাই মুক্তির লক্ষ্যে উপনীত হয়েছে أعد الله لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها ذلك الفوز العظيم আল্লাহ তাদের জন্য তৈরি করে রেখেছেন কানন কুঞ্জ যার তলদেশে প্রবাহিত রয়েছে প্রস্রবণ তারা তাতে বাস করবে অনন্তকাল এটাই হল বিরাট কৃতকার্যতা وجاء المعذرون من الأعراب ليؤذن لهم وقعد الذين كذبوا الله ورسوله سيصيب الذين كفروا منهم عذاب أليم আর ছলনাকারী বেদিন লোকেরা এলো যাতে তাদের অব্যাহতি লাভ হতে পারে এবং নিবৃত থাকতে পারে তাদেরই যারা আল্লাহ ও রসুলের সাথে মিথ্যা বলেছিল এবার তাদের উপর শীঘ্রই আসবে বেদনাদায়ক আজাব যারা কাফির ليس على نصحوا إذا نصحوا لله ورسوله ما على المحسنين من سبيل والله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 প্রত্যাবর্তিত হবে সেই গোপন ও অগোপন বিষয়ে অবগত সত্তার নিকট তিনি তোমাদের বাতলে দেবেন যা তোমরা করছিলে এখন তারা তোমার সামনে আল্লাহর কসম খাবে যখন তুমি তাদের কাছে ফিরে যাবে যেন তুমি তাদের ক্ষমা করে দাও সুতরাং তুমি তাদের ক্ষমা করো নিঃসন্দেহে এরা অপবিত্র এবং তাদের কৃতকর্মের বদলা হিসাবে তাদের ঠিকানা হল দোজক يحلفون لكم لترضوا عنهم فإن ترضوا عنهم فإن الله لا يرضى عن القوم الفاسقين الأعراب أشد كفرا ونفاقا وأجدر أن لا يعلموا حدود ما أنزل الله على رسوله والله عليم حكيم তারা তোমার সামনে কসম খাবে যাতে তুমি তাদের প্রতি রাজি হয়ে যাও অতএব তুমি যদি রাজি হয়ে যাও তাদের প্রতি তবু আল্লাহ তালা রাজি হবেন না এ নাফরমান লোকদের প্রতি বেদুইনরা কুফর ও মুনাফিকিতে অত্যন্ত কঠোর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 তোমার আশেপাশের মুনাফিক এবং কিছু লোক মদিনাবাসী কঠোর মুনাফিকিতে অনর তুমি তাদের জানো না আমি তাদের জানি আমি তাদেরকে আজাব দান করব দুবার তারপর তাদেরকে নিয়ে যাওয়া হবে মহা আজাবের দিকে আর কোন কোন লোক রয়েছে যারা নিজেদের পাপ স্বীকার করেছে তারা মিশ্রিত করেছে একটি নেক কাজ ও অন্য একটি বদ কাজ শীঘ্রই আল্লাহ হয়তো তাদেরকে ক্ষমা করে দেবেন নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল করুণাময় خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم بها وصل عليهم إن صلاتك سكن لهم والله سميع عليم তাদের মালামাল থেকে জাকাত গ্রহণ করো যাতে তুমি সেগুলোকে পবিত্র করতে এবং সেগুলোকে বরকতময় করতে পারো এর মাধ্যমে আর তুমি তাদের জন্য দোয়া করো নিঃসন্দেহে তোমার দোয়া তাদের জন্য সান্ত্বনা স্বরূপ বস্তুত আল্লাহ সবকিছুই শোনেন জানেন ألم يعلموا أن الله هو يقبل التوبة عن عباده ويأخذ الصدقات وأن الله هو التواب الرحيم তারা কি কথা জানতে পারেননি যে আল্লাহ নিজেই স্বীয় বান্দাদের তওবা কবুল করেন এবং জাকাত গ্রহণ করেন বস্তুত আল্লাহ তওবা কবুলকারী করুণাময় وقل اعملوا فسيرى الله عملكم ورسوله والمؤمنون وستردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون আর তুমি বলে দাও তোমরা আমল করে যাও তার পরবর্তীতে আল্লাহ দেখবেন তোমাদের কাজ এবং দেখবেন রসুল ও মুসলমানগণ তাছাড়া তোমরা শীঘ্রই প্রত্যাবর্তিত হবে তার সান্নিধ্যে যিনি গোপন ও প্রকাশ্য বিষয়ে অবগত তারপর তিনি জানিয়ে দেবেন তোমাদেরকে যা করতে ইম্মা ইউআযিবুহুম ওয়া ইম্মা ইয়াতুবু আলাইহিম আবার অনেক লোক রয়েছে যাদের কাজকর্ম আল্লাহর নির্দেশের উপর স্থগিত রয়েছে তিনি হয় তাদের আজাব দেবেন না হয় তাদের ক্ষমা করে দেবেন বস্তুত আল্লাহ সবকিছুই জ্ঞাত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 তাদের এমন পদক্ষেপ যা কাফিরদের মনে ক্রোধের কারণ হয় আর শত্রুদের পক্ষ থেকে তারা যা কিছু প্রাপ্ত হয় তার প্রত্যেকটির পরিবর্তে তাদের জন্য লিখিত হয় নেক আমল নিঃসন্দেহে আল্লাহ সৎকর্মশীল লোকদের হক নষ্ট করেন না ولا ينفقون نفقة صغيرة ولا كبيرة ولا يقطعون واديا إلا كتب لهم ليجزيهم الله أحسن ما كانوا يعملون আর তারা অল্প বিস্তর যা কিছু ব্যয় করে যত প্রান্তর তারা অতিক্রম করে তা সবই তাদের নামে লেখা হয় যেন আল্লাহ তাদের কৃতকর্মসমূহের উত্তম বিনিময় প্রদান করেন وما كان المؤمنون لينفروا كافة فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون আর সমস্ত মুমিনদের অভিযানে বের হওয়া সঙ্গত নয় তাই তাদের প্রত্যেক দলের একটি অংশ কেন বের হল না যাতে দিনের জ্ঞান লাভ করে এবং সংবাদ দান করে স্বজাতিকে যখন তারা তাদের কাছে প্রত্যাবর্তন করবে যেন তারা বাঁচতে পারে হে ইমানদারগণ তোমাদের নিকটবর্তী কাফিরদের সাথে যুদ্ধ চালিয়ে যাও এবং তারা তোমাদের মধ্যে কঠোরতা অনুভব করুক আর জেনে রাখো আল্লাহ মুত্তাকিদের সাথে রয়েছেন وإذا ما أنزلت سورة فمنهم من يقول أيكم زادته هذه إيمانا فأما الذين آمنوا فزادتهم إيمانا وهم يستبشرون আর যখন কোন সুরা অবতীর্ণ হয় তখন তাদের কেউ কেউ বলে এ সুরা তোমাদের মধ্যে কার ইমান কতটা বৃদ্ধি করল অতএব যারা ইমানদার এ সুরা তাদের ইমান বৃদ্ধি করেছে এবং তারা আনন্দিত হয়েছে وأما الذين في قلوبهم مرض فزادتهم رجسا إلى رجسهم وماتوا وهم كافرون বস্তুত যাদের অন্তরে ব্যাধি রয়েছে এটি তাদের কলুষের সাথে আরো কলুষ বৃদ্ধি